আবু সাইদ রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কিয়ামতের দিন নুহ এবং তার উম্মত আল্লাহর দরবারে হাজির হবেন তখন আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন তুমি কি আমার বাণী পৌঁছেছ তিনি বলবেন হ্যাঁ হে আমার রব তখন আল্লাহ তার উম্মতকে জিজ্ঞেস করবেন নুহ কি তোমাদের নিকট আমার বাণী পৌঁছেছেন তারা বলবে না আমাদের নিকট কোনো নবী আসেননি তখন আল্লাহ নুকে বলবেন তোমার জন্য সাক্ষী দিবে কে তিনি বলবেন মুহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং তার উম্মাদ রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তখন আমরা সাক্ষ্য দেব নিশ্চয়ই তিনি আল্লাহর বাণী পৌঁছিয়েছেন আর এটি হলো মহান আল্লাহর বাণী অর্থাৎ আর এভাবেই আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত করেছি যেন তোমরা মানব জাতির উপর সাক্ষী হও সুরাল বাকারা আয়াত নম্বর একশো তেতাল্লিশ